সাহাবাহাম তো এইরকম পাগল ছিলেন আর পাগল কেন থাকবেন না আল্লাহ রসুল যে তাদেরকে জানাইয়া দিছেন ওই কথাগুলো আমাদের হৃদয়ঙ্গম হয় না বলে আমরা উপলব্ধি করি না আল্লাহ রসুল যে জানাইয়া দিছেন যে লোক তাজবিদ সহ সুন্দর করে কোরআন তিলাওয়াত করে তো একজন গায়ক গায়িকা যখন গান গায় তার ভক্তরা যেমন মনোযোগ দিয়ে একদম খুব কান লাগাইয়া শুনে বলে বান্দা যখন শুদ্ধ কোরআন তিলাওয়াত করতে থাকে তো আল্লাহ সুহান ও তালা ওই বান্দার তিলাওয়াত গুলো ঝুঁকে ঝুঁকে শুনেন আল্লাহ নিজে শুনেন হজরত উবাই ইবনে কাবরাদি আল্লাহ তালানহুর ঘটনা আসছে হাদিসে তিলাওয়াত করতেছিলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এসে বললেন উবাই তেলাওয়াত করো আমাকে হুকুম করা হয়েছে তোমার তেলাওয়াত শোনার জন্য হজরত উবাই বুঝছেন যে আল্লাহ তালাই হুকুম করছেন তো হজরত উবাই জিজ্ঞেস করতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা কি আমার নাম নিয়ে বলছেন বলে হ্যাঁ আল্লাহ তালা তোমার নাম নিয়েই আমাকে হুকুম করছেন যে তুমি সুরা বাইগিনা পড়বা আজকে পড়ছি আমরা তেলাওয়াত করছি তুমি সুরা বাইগিনা তেলাওয়াত করবা আমাকে আল্লাহ হুকুম করেছেন আমিও যেন শুনি আর আল্লাহ বলেছেন আল্লাহও শুনবেন এক সাহাবি হাদিসের ঘটনা এগুলো শোনাই দিছি আপনাদেরকে এক সাহাবি ঘরের মধ্যে ঘরের বাহিরে ঘোড়া বাদা ছোট্ট বাচ্চা খাটিয়ার মধ্যে শোয়া তো সাহাবি তেলাওয়াত করতেছেন উঁচু আওয়াজে রাতের বেলা যখনই তেলাওয়াত শুরু করে আওয়াজ করে তো ঘোড়াটা এমন ভাবে লাভ শুরু করে যে উনি আশঙ্কা বোধ করেন না জানে ঘোড়া আমার বাচ্চার উপর যায় পড়ে তো উনি তেলাওয়াত আসতে থামাইয়া দেন তো ঘোড়া ঠান্ডা হয়ে যায় আবার যেই তেলাওয়াত শুরু করে ঘোড়া আবার লাফালাফি শুরু করে তুমি আবার ঠান্ডা হয়ে যাও এইভাবে সারা রাত তেলাওয়াত করে সকালে যখন দোয়া করতেছেন তো ওই সাহাবি দেখেন যে আকাশের দিকে যেন তারাগুলো ছুটে ছুটে যাচ্ছে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেন রসুল আল্লাহ এই অবস্থা দেখলাম তা আল্লাহ রসুল বলেন তুমি যখন তেলাওয়াত করতেছিলা তো ফিরিস্তারা দলে দলে আওয়াজ পাইলি দলে দলে চলে আসার ঘোড়া ওই টের পায়ে লাফাইতে শুরু করে তিলাওয়াত শেষ করেছ ওই ফিরিস্তাগুলো আবার আকাশের দিকে ছুটে ছুটে গেছে ওটাকে তুমি দেখেছ যেন নক্ষত্রগুলো ছুটে ছুটে আকাশের দিকে যাচ্ছে কারণ ফিরিস্তারা তো তেলাওয়াত করতে পারে না হজরত জিবরাই আলাইসাল্লাম শুধু তিলাওয়াত করতে পারতেন তো যে তেলাওয়াত করতে পারে না সুন্দর তিলাওয়াত শুনতে থাকলে সে বলে ভাই পড়ো না আমার ভালো লাগতেছে ফিরিস্তাদের অবস্থাও এমন সুন্দর তেলাবাত হইলে তারা পাগল হয়ে যেত আয়সার তেলাবাত শোনার জন্য আসতো কোরআনের তো এত দাম আমাদের বড়রা বলেন কাউকে দিনই লাইনে যদি সম্মানিত হতে দেখো সমাজে তার অনেক সম্মান তো তুমি নিশ্চিত করে জানো যে হয় সে কোরআনের বড় তাজিম করে অথবা কোরআনের কোনো তাজিম করেন আর দোয়া তার জন্য আছে এই জন্য আল্লাহ তার সম্মান বাড়িয়েছেন এছাড়া কোনো কারণ নাই কোরআনের এত দাম কোরআনের সাথে দেখেন না খেয়াল করেন না একটা কাগজ দিনকে দিন স্টোরে পড়ে থাকে এটার দিকে কেউ তাকায়ও না যেই না তার মধ্যে কোরআনের কথাগুলো লেখা হয়ে যায় মলাট্টের মধ্যে কিচ্ছুই তো আয়াত নাই কোনো আয়াত নাই অথচ মাস আলা হচ্ছে যে অজু ওই মলাটের সাথেও সম্পর্ক অজু করে ওই মলাট সহ অজু ছাড়া ধরবে না কোরআনের সাথে লাগার কারণে ওই মলটটারও দাম হয়ে গেছে একটা নির্জীব জিনিস যার জীবন নাই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তালা তার মূল্য বাড়াই দিচ্ছেন তাকে ধরতেও অজু লাগে আমার আপনার তো জীবন আছে হ্যাঁ হায়াত আছে ইমানই জিন্দিগি আমি লালন করি পালন করি হ্যাঁ আমার জবান দিয়া তিলাবাত বের হয় ও দোস্ত মোহতারাম একটা কাগজের যদি এত মূল্য হয়ে যাইতে পারে তো আমার মূল্য কত হইতে পারে কত হইতে পারে চিন্তা করা যায় কোরআনের সম্মান দিয়া দুনিয়ায়ও কেউ আটকায় নাই আমরা অটোমান সাম্রাজ্যের কথা জানি ওসমানী খিলাফত তুরস্ক কেন্দ্রিক যে খিলাফত দুনিয়ায় বিস্তৃত হয়েছে ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত গোটা অঞ্চল ওসমানী খেলাফতের আন্ডারে মাঝখানে আরব গোটা আরব ওইদিকে ইউরোপ এইদিকে আফ্রিকা মাঝখানের পুরা অংশ ইসলামের ইতিহাসের সবচেয়ে বিস্তৃত জায়গা ওসমানী খেলাফতের যেই মহান মানুষের হাতে ওসমানী খেলাফতের প্রতিষ্ঠা হজরত ওসমান ইবনে আর্তুগাল রহমতুল্লাহ আলাই ওসমান ইবনে আর্তুগাল রহমতুল্লাহ আলাই যার হাতে ওসমান খেলাফতের প্রতিষ্ঠা যারা তুর্কি খেলাফত বা উসমানী খেলাফত অটোমান সাম্রাজ্যের ইতিহাস যারা পড়েছেন যদি গোড়া থেকে পড়ে থাকেন তো এই কথাটাও জানার কথা যে ওই ওসমানকে আল্লাহ তালা ওই পর্যায়ে পৌঁছাইছেন কেন গোড়ায় কি হিস্টোরি জানেন আপনারা আল্লাহ ওসমান একজন সাধারণ মানুষ ছিলেন একেবারেই সাধারণ মানুষ ছিলেন তার একটা অভ্যাস ছিল যে সে সবসময় বাড়িতে খালি মেহমান নিয়ে আসতেন এই এক অভ্যাস ছিল তো অপরিচিত মানুষকে বাড়িতে নিয়ে আসে ভদ্র সমাজ এটাকে খুব ভালোভাবে নেয় না অপরিচিত মানুষ বারবার এলাকায় আসলে এটা হিন্দুস্তানে আমরা দেখেছি দেওবন মাদ্রাসায় যখন পড়েছি ইন্ডিয়ায় ইউপিতে উত্তরপ্রদেশ ওই ছাদে ওঠা নিষেধ ছিল আমরা কোথাও কোনো বাসায় গেলে ছাদে উঠতে চাইতে ওই ছাদে উঠো না কেন ওরে আল্লাহ ছাদে উঠলে আশেপাশে থেকে তোমাকে মারতে আসবে এটা মানুষের গাইরত বলে এটাকে আত্মসম্মান বোধ আমাদের মা বোনরা আছে মেয়েরা আছে বড় মেয়েরা আছে এরা ঘরে থাকে ছাদে উঠলে দেখা যাইতে পারে এটা তাদের খুব লাগে তো ওই তুর্কের তুরস্কের যেই অঞ্চলে ওনার উত্থান ওই অঞ্চলের মানুষ এটা খুব বিরক্তি তাদের এটা বিরক্তির কারণ অপরিচিত মানুষ বারবার এলাকায় আসে তো এলাকার লোকজন মুরব্বীরা মিলে তাকে বারণ করেছে যে তুমি এরকম অপরিচিত মানুষকে আর এই মেহমান বানিয়ে আমাদের এখানে আনবা না আমাদের ডিস্টার্ব হয় আমাদের মেয়েরা আছে তো তিনি বাধা মানেন না খালি বাহির থেকে যায় কাউকে দেখলে টান দিয়ে বাড়িতে নিয়ে আসেন খাওয়ায় ছেড়ে দেন মজা পান শেষের লোকজন সিদ্ধান্ত নিছে না এইভাবে হবে না বল প্রয়োগ করতে হবে তো একবার যখন মেহমান নিয়ে আসছে তারা সিদ্ধান্ত নিছেন এবার আনলেই দিব পিঠা মেহমান নিয়ে যখন আসছেন এলাকায় এলাকাবাসী ধরে একদম মাইক দিয়ে এলাকা থেকে বিদায় করে দিয়েছে বাইর হোক চলে গেছে পাশেই ওনার শায়েখ ছিল যার সাথে ওনার ইসলাহী সম্পর্ক ছিল আত্মশুদ্ধির সম্পর্ক যার সাথে ছিল ওই শায়েখের কাছে খুব কাছাকাছি থাকতেন শায়েখের কাছে যায় আর রাতে যায় উঠছে শায়েখ আমাকে তো এলাকাবাসী তাড়াই দিছে এখন আমি যাব কোথায় আমাকে একটু আশ্রয় দেন তো সাহেব বলে ঠিক আছে দিনে দেখব এখন রাতে তুমি কোনো রকম রাতটা কাটাও তো রাতে ঘুমায়া আর কি ঘুমাবে কষ্ট বাড়ি থেকে বের করে দিছে এলাকাবাসী রাতে নামাজ পড়তেছে নামাজ পড়ে পড়ে চিন্তা করলো একটু কোরআন করিম তিলাবত করি তো কোরআন তিলাবত করবে কোরআন শরীফ দরকার আলো জেলে কোরআন খুঁজতেছে কোরআন খুঁজতে খুঁজতে দেখে একটা আলমিরা আলমারি ওই এর ভিতরে কোরআন আছে ওই আলমারিতে কোরআন দেখেই কলিজার মধ্যে নাড়া দিয়ে উঠছে হায় এতক্ষণ তো আমি এই আলমারির দিকে পাও করে শুয়ে আসিলাম কোরআনের আজমত কোরআনের সম্মান তার দিলের মধ্যে এতটা প্রবল ছিল যে তার দিলের মধ্যে হঠাৎ ওই দৃশ্য দেখে যে এতক্ষণ আমার পাও তো এই আলমারির দিকেই ছিল আমি তো জানি না কলিজার মধ্যে খুব মুচুর দিয়ে উঠছে জিনিসটা হায় যদি আল্লাহ তাল আমাকে ধরেন তার কালামের দিকে আমি পাও দিয়ে শুয়ে আছিলাম এই টেনশনে তাড়াতাড়ি কোরআনকে বুকে জড়াই এই মোনাজাত ধরে কান্না শুরু করছে ওই দিক দিয়ে শেখ যে তার তার যে ওস্তাদ ওস্তাদের স্বপ্নে অথবা কেউ ফেরিস্তার মাধ্যমে হয়তো আল্লাহ তালা আওয়াজ দিতে পারেন অথবা যে কোনো উপায়ে তার কাছে এলহাম বলে এটা তার দিলের মধ্যে জাগছে জিনিসটা বুজুর্গদের হয় এটা এলহাম এটা হতে পারে তাড়াতাড়ি একে তোমার ঘর থেকে বের করে দেবো এই মুহূর্তে তোমার ঘর থেকে ওসমানকে বের করে দাও আল্লাহ তালা তার মাধ্যমে অনেক বড় খেদমত দিবেন শেখ আইসা দেখে যে কান্নাকাটি করতেছে তুমি কি করতেছো বলে হজরত আমি তো এই বেয়াদবি করে ফেলছি কোরআনের সাথে কোরআনের দিকে আমার পাও ছিল এখন তো আমার বড় কষ্ট লাগতেছে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি বলে মাফ পরে চাইব আগে আমার ঘর থেকে বের হোক হাই কি মুসিবত বাড়ি থেকে বের করে দিছে শায়েখের কাছে আশ্রয় নিল শায়েখ এখন বের করে দিচ্ছে শায়েখ আমার দোষটা কি আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি বলে মাফটা পড়ে তাড়াতাড়ি বাইর হও আল্লাহ তালা তোমাকে দিয়ে বড় কাজ নেবেন তুমি এখান থেকে বের হও মনকষ্ট নিয়ে শায়েখের দরবার থেকে বের হয়ে যেই না শহর থেকে বের হয়েছে যাকে দশ বারো যুবক খুব তাগড়া যুবক দৌড়ে আসছে কি ভাই বলে জনাব আপনি আমাদের আমির কি আমি আমির বাড়ির থেকে বিতাড়িত হইলাম সাহেবের দরবার থেকে বিতাড়িত হইলাম তোমরা কারা যে আমার হঠাৎ করে আমির বানাইতে চাচ্ছ বলে আমরা কিছু যুবক যুবকদের মধ্যে ইমানি চেতনা জাগলে খুব এটা খুব মজবুত হয় তো বলে আমরা কিছু এই যুবক দশ বারো জন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দিন কায়েম করব দিনের উপর চলব কিন্তু আমাদের কেউ নেতৃত্ব গ্রহণ করতে রাজি না একজনকে তো আমির বানাইতে হবে কেউ নেতৃত্ব গ্রহণ করতে রাজি না তো আমরা সিদ্ধান্ত নিছি আমরা শহরের গেটে বসে থাকব সর্বপ্রথম শহর থেকে যে বের হবে তারই আমির বানাবো তুমি বের হয়েছো তুমি আমাদের আমির আরে কি মুসিবত বলে ঠিক আছে যাও আমি তোমাদের আমির কি করা লাগবে বলে চলো আল্লাহর আল্লাহ আল্লাহর উপর ভরসা আমরা চলতে থাকি দিন কায়েম করব চলো চলো একদিকে তো ওই যুবকগুলাও দেখতে খুব সুন্দর তাকড়া যুবক যে অঞ্চল দিয়ে যায় এলাকার মানুষ খুব তাকায় থাকে এরা কারা তো এলাকায় থামে থেমে থেমে নিজেদের উদ্দেশ্যগুলো মানুষকে বলে যে ভাই আমরা কয়জন একসাথে হয়েছি আমরা পুরাপুরি দিন মানতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমরা এই জন্য বের হয়েছি তো এলাকার কিছু উৎসাহী যুবক তারাও বলে তাহলে তোমাদের সাথে আমাদেরকে নাও না ভাই তাহলে চলো ওই নিতে নিতে নিতে নিতে ওদের সদস্য হয়ে গেছে অটোমান সাম্রাজ্যের ইতিহাস পড়েন গোড়া থেকে পড়েন পেয়ে যাবে ওদের সংখ্যা হয়ে গেছে প্রায় এক হাজার এক হাজার সংখ্যা হওয়ার পর আমির কিন্তু ওই ওসমান ইবনে আর্তুগাল এক হাজার সংখ্যা হওয়ার পর তো সবাই মিলে পরামর্শ করতেছে যে পাশে একটা খ্রিস্টান এলাকা আছে রাজ্য ওই ওরা খ্রিস্টানদের মাধ্যমে মুসলমানদের উপর খুব নির্যাতন করে চলো আল্লাহর উপর ভরসা কইরা আমাদের সর্বপ্রথম হামলাটা ওই জায়গায় হোক মানে চলো যেই না খ্রিস্টান ওই সাম্রাজ্যের দিকে তাদের চলা শুরু হয়েছে ওই এলাকার বাচ্চার কাছে এই খবর গেছে বাচ্চা ছিল একটু বুড়া বেচারা এমনি মানসিকভাবে দুর্বল আবার যেই শুনছে এক হাজার তাগড়া যুবক আসতেছে অবস্থা গেছে কাহিনিয়া এখন ভিতরে ভয় পাইয়া প্রস্তাব পাঠাইছে ওসমানের কাছে ভাই আমি যুদ্ধ চাই না আমি তোমাদের সাথে মিলেমিশে থাকতে চাই তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় তো নিরাপত্তা হিসাবে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই কোন জায়গার পানি কোন জায়গায় যায় খেয়াল করেন তো সবাই মিলে পরামর্শ করছে ঠিক আছে বাচ্চার মেয়ে যদি মুসলমান হয়ে বিয়ে বসে আলহামদুলিল্লাহ বাচ্চার মেয়ে মুসলমান হয়ে ওসমান ইবনে আর তুগালের কাছে বিয়ে বসছে বিয়ে বসে বাচ্চার আর কোনো ছেলে মেয়ে নাই বাচ্চার ইন্তেকালের পর এখন বাচ্চার গদিতে অন্য কেউ বসবে তো এলাকাবাসী সবাই মিলে খ্রিস্টান এলাকা সবাই মিলে চিন্তা করতেছে কে বসবে তো বাচ্চার মেয়ের জামাই যেটা আসছে তুরস্ক থেকে ওটা দেখতে শুনতে ভালো মাসা আল্লাহ দাও ওইটারে বসাই আল্লাহ ভরসা দিছে ওই বাচ্চার জায়গায় ওসমান ইবনে তুগালকে বসায়া কোথাকার যুবক বাড়ি থেকে বিতাড়িত শায়েখের দরবার থেকে বিতাড়িত অল্প সময়ের মধ্যে বিশাল এক সাম্রাজ্যের বাচ্চা হয়ে গেছে এরপর যে শুরু হইল গতি চলা আল্লাহ আকবার আহ খ্রিস্টান শক্তির জন্য এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর তুর্কি খেলাফত ওটাকে ধ্বংসের জন্য এরা কি না করছে হ্যাঁ আর এর ইতিহাস তো আমরা গত শতাব্দীতে দেখেছি প্রত্যাশা করতেছি আল্লাহ তালা হয়তো আবারও ফেরত আনবে ওই জায়গা থেকে আগের জায়গায় যাই হোক সেটা ভিন্ন কথা মোহতারাম হাজরিন এই বিশাল এক ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হইল যে মানুষটার হাতে মানুষ বিষয় না যে একটা নেক আমলের বরকতে বিশাল এক সাম্রাজ্য তৈরি হয়ে গেল ওই নেক আমলটা কি ছিল মনে আছে কোরআনের ইজ্জত তুর্কি খেলাফতের ইতিহাসের গোড়া তালাশ করে দেখেন শুরুটাই হয়েছে কোরআনের ইজ্জতের কারণে এত বড় সাম্রাজ্য আল্লাহ তালা মুসলমানকে আল্লাহ তালা দিয়েছেন কোরআনের ইজ্জতের কারণে এই জন্য বলে ও লোক মহাজ হয়ে হামেলে কোরআন হোকর ও তারা তো সম্মানী হয়েছিলেন কোরআনের ধারক হয়ে বাহক হয়ে হামলোক জলিল ও খার হয়ে তারে কি কোরআন হোকর আমরা তো লাঞ্ছিত অপদস্থ অপদস্থ হচ্ছি কোরআন ছেড়ে দিয়ে কবি ইকবাল কত চমৎকার বলেছেন তারা সম্মানিত হয়েছে কোরআনকে বুকে নিয়ে আমরা অসম্মানিত হচ্ছি কোরআনকে ছেড়ে দিয়ে মোহতারাম হাজরিন আজকে রোজা উপলক্ষে আমাদের কত উৎসব আমলের উৎসব লাইলাতুল কদর উপলক্ষে মসজিদ হ্যাঁ পুরা ভরপুর আলহামদুলিল্লাহ সব কিছু এই উপলক্ষর পেছনে ওই যে বলে যার উচিলে সিন্নি খাইলাম মোল্লা ছিল না এই সব কিছু যার উচিলাই করতেছি সেটা কি রমাজান এত মুবারক কিসের কারণে হইল কোরআনের কারণে যদি লাইলাতুল কদর আজকে হয় তো কিসের কারণে এত সম্মান কোরআনের কারণে একটা রাত যদি এত সম্মানিত হয়ে যায় কোরআনের কারণে কোরআনের বাহক হয়েছে বাহক মানে নিয়ে আসছে এই রাতে সময়টা তো আমি আর আপনি কোরআনের উপর আমল করণেওয়ালা হইয়া এরকম সম্মানই হতে পারি না পারি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা আয়াত আমি তেলাবাদ করছি আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না এতে কাফের সুবাদে মসজিদে থেকে ওই বাতাস সবার সাথে একসাথে থাকতে হয় বাড়ি না ঠান্ডা লাগছে ফ্যান বন্ধ করে দেবো আরেকজনের কষ্ট হয় গলা বসে গেছে একদম গত দুই দিন থেকে নামাজও পড়াইতে খুব কষ্ট হচ্ছে কথা বেশি বলা যাবে না শেষ জরুরি একটা কথা বলে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ যার যার আমলে চলে যাবে আয়াত একটা পড়েছি সুরা হামিম আসাজদা ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদের বক্তব্য وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কাফির তারা কি বলে তাদের বক্তব্যটা আল্লাহ জানাচ্ছেন আমাদেরকে তারা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন এই কোরআন শুনবা না কাফিররা বলতো কোরআন শুনলেই তো সমস্যা কোরআন শুনলেই তো মানুষ কোরআনের পাগল হয়ে যায় কাফররা টের পাইছে তো বলে এ কোরআন শুনবা না ওয়াল কাউফি খালি শুনবা না তা না কোথাও কোরআনের তেলাবাত হইলে হট্টগোল তৈরি করবা যেন অন্যরাও না শুনতে পারে নিজেও শুনবা না কাউকে শুনতেও দিবা না এটা কাফেরদের বক্তব্য লাল্লাকুম তাগলিবুন এই মিশন যদি চালাও তাহলে তোমরা জয়ী থাকবা মিশন বন্ধ তো তোমরা পরাজিত হবা কোরআন ওয়ালারা জয়ী হবে ও দোস্ত আমরা না বুঝতো এই জিনিসটা কাফেররা বুঝতো ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই তফসিরে কর্তুবির মধ্যে লেখেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ হুমার বর্ণনায় এই আয়াত আল্লাহ তালা মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন মক্কার কাফিররা এই বক্তব্য দিত দোস্ত মোহতারাম বক্তব্যটা মূলত কাফিরদের না বক্তব্যটা মূলত ইবলিসের সব যুগেই ইবলিস চেয়েছে মানুষকে আসমানি কিতাব থেকে দূরে সরাইতে কারণ ইবলিস জানে মানুষ যদি আসমানি কিতাবকে ধারণ করে তো মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে এই জন্য শয়তানের টার্গেট এটা চূড়ান্ত টার্গেট মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা বিচ্ছিন্ন কিভাবে করবে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার যে মাধ্যম কোরআন আল করিম মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও মানুষ অটোমেটিক আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে শয়তানের টার্গেট এটা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 কিভাবে করব বলে আমি সামনে দিয়ে হামলা করব। পেছন দিয়ে হামলা করব। ডান দিয়ে হামলা করব। বাম দিয়ে হামলা করব। ভাসিন বলেন এর একটা অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোকা দিবে নানান পদ্ধতিতে এক পদ্ধতিতে ধোকা দিবে না ওই যুগে শয়তান আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্য দেওয়াইছে কোরআন থেকে দূরে সরানোর জন্যে ও মোহতারাম এই যুগে শয়তান আমাকে আপনাকে দিয়া বক্তব্য দেওয়ায় না ওই বক্তব্যের যে কাজ আমাকে আপনাকে দিয়ে ওই কাজটা শয়তান এই যুগে করাচ্ছে আমরা করছি কিন্তু টের পাচ্ছি না প্রত্যেকটা বাবা মা এখন আবু জাহেলের ভূমিকায় খেয়াল করেন আমরা প্রত্যেকটা বাবা মা আবু জাহেলের ভূমিকায় ওই জাহেল ওই যুগের আবু জাহেলরা মানুষকে বাধা দিত কোরআন পড়বা না শুনবা না এই যুগের বাবা মা সন্তানকে কোরআন পড়তে বাধা দেয় না বলে না কোরআন শুনবা না পড়বা না তা করে না কিন্তু এমন এক পরিবেশ কায়েম করে দিছে যে সন্তানকে আর ওটা বলা লাগে না অটোমেটিক সন্তান কোরআন থেকে দূরে সরে যায় কেমনে খেয়াল করেন আপনি প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে নিয়ে চিন্তা করেন সন্তানের সন্তানকে নিয়ে চিন্তা করেন প্রত্যেকে চিন্তা করেন ওই সন্তান ছোট্ট বাচ্চা ইংলিশ মিডিয়ামে না দিলে তো পরবর্তীতে বিদেশে যাওয়া যাবে না এটা তো এক নেশা ঢুকছে আমাদের বিদেশ যাইতে হবে তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিছে ইংলিশ মিডিয়াম মানে বাচ্চার সাইজের চেয়ে বই খাতার সাইজ বেশি কথা ঠিক না আমি বানায় বলতেছি বাচ্চার সাইজের চেয়ে বই খাতার সাইজ বেশি ঠিক আছে ওই ছোট্ট বাচ্চারা এগুলো চাপাইয়া দিছে এরপর শেষ হয় নাই তার কত কোর্স আছে তারে তো জুয়েল বানাইতে হবে স্টার বানাইতে হবে ওই যে মাথায় স্টার ঢুকছে দাজ্জালের এক চোখ স্টার ইয়াহুদিদের পতাকা ইসরায়েলের যে পতাকা স্টার ওই স্টারকে দুনিয়া স্টাবলিশ করার জন্য যত রাস্তা আছে আজকে দুনিয়ায় ওইটা চলতেছে আমার সন্তানকেও ওই স্টার বানাইতে হবে দাজ্জালের অনুসারী বানাইতে হবে এক চোখা বানাইতে হবে হুম আজকের ছেলেবেলেরা দেখি ফ্যাশন করে স্টাইল করে ছবি তোলে এক চোখ বন্ধ করে বুঝো কিছু গাদা বুঝো তুমি দাজ্জালের চরিত্র আর চিত্রকে দুনিয়ার সামনে ফ্যাশন হিসাবে এটা স্টাবলিশের চেষ্টা চলছে যখন দাজ্জাল আসবে তখন এসে দেখবে ওই এক চোখের ফ্যাশনওয়ালা দুনিয়ায় ভরা আমার অনুসারী ভরা খাড়া খাড়া চুল দাজ্জালের দাজ্জাল এসে দেখবে ওই খাড়া খাড়া চুলওয়ালা আমার অনুসারী ভরা একদিক দিয়া সাচা আরেক দিকে ভিক্ষুর এক অবস্থা দাজ্জালের অনুসারীর অভাব নাই মুসলমানের সন্তান এখনই নিজের সাইজ সুইজ যা আছে দাজ্জাল কাটিং বানায়া রেডি হয়ে আছে রেডি হও তুমি ভালো করে পিঠা একটা খাইবা আল্লাহ নাম নিয়ে রেডি হইতে থাকো ঠিক আছে ইংলিশ মিডিয়ামে গেল এরপর তাকে ওই যে কেরিয়ার কেরিয়ার করতে হবে কেরিয়ার গড়ার জন্য কি কি দরকার যত আছে যা আছে একটু ললিত কলা একাডেমিতে একটু ভর্তি করেছি আরেক ম্যাডামের সাথে আলাপ করে ম্যাডাম আপনার ছেলে কি করে বেশি কিছু না এই করতেছে কি করে তো হিসাব দেয় ললিত কলা একাডেমিতে যায় সপ্তাহে কয়দিন রবীন্দ্রসঙ্গীত শেখে নজরুল সঙ্গীত লালন আরও কি কি যা আছে আধুনিক ফোক সব শেষ আচ্ছা মাসা তো বহুত কাজ হইতেছে আর আরেকজন হিসাব দেয় সব ঝামেলা ওইখান থেকে কোচিং সেন্টারে যায় বাচ্চা কোচিং করে আর পয়সা পয়সা ওনারা শেয়ার করে কি কি কাম আকাম করে এগুলো সব শেয়ার করে একজনের মধ্যে একটু ত্রুটি থাকলে উনি আবার গ্যাপ পুরার জন্য জামাইরে প্রেশার দেয় জামাই বুঝেন তো ওই যে জিন্দা ঠেলাগাড়ি বলি আমি জিন্দা ঠেলাগাড়িরে প্রেশার দেয় যে এটা করা লাগবে তো এখন ওই বাচ্চাকে বুলবুল ললিত কলা একাডেমি হোক যে একাডেমি থেকে হোক গানের চর্চা এগুলা করায় রেহাজ কি রেয়াজ করায় রেয়াজ মাসাল্লাহ আল্লাহ গেছে এরপর টেলিভিশনে দেখে সুবাহান্লাহ সাকিব ছক্কা মারে এও ভিতরে ভিতরে আহা সাকিব ওটা সাকিব না হইতে আমার পোলা হইতো যেই না পেপারে পত্রিকায় দেখে কলকাতার থেকে পাঁচ কোটি পাওয়া গেছে আহা জীবনটা গেল আমার করলাম কি সারাটা জীবন লস পোলারে লেখাপড়া না শিখাইয়া যদি ক্রিকেট ক্রিকেটার বানাইতাম চার ছক্কা মারতো আর পকেট ভারী করতো রাজার হালতে থাকতাম আফসুস করতে করতে শেষ ভুল যা করছি করছি ছেলেরে বলে এই তুই কইলাম এই ভুল করিস না নাতিরে তাড়াতাড়ি কলা বাগান পাঠায় ক্রিকেট মাঠে ওই ছোট্ট পিচ্চির কান্দে তোর আগলাইতে পারে না দারোয়ান ড্রাইভার অথবা নিজেই কান্দে ওই ব্যাগ পিচ্চির সাইজের চেয়ে ব্যাগের সাইজ বড় কারণ ওটার ভিতরে ক্যাশ ভরতে হয় আরো কি কি হ্যাঁ সামনে কি বলে এগুলো আরে প্যাড ভরতে হয় হাত হেলমেট আরে পিচ্ছিরে যখন পড়ায় মনে জনে চাঁদের দেশে যাইতেছে হ্যাঁ দৌড়াইতে পারে না আমি মাঝে মধ্যে খেয়াল করতাম দৌড়ে মনে এরকম এরকম করে দৌড়ায় পাও ফাঁক ফাঁক করে দৌড়ায় আরো কিছু লাগাইছে ভিতরে ওগুলার চাপে দৌড়াইতে পারে না সমস্যা নাই ভবিষ্যৎ যদি কাজ হয় আবার মাঝে মধ্যে নিরাপত্তার জন্যে এগুলো এখন কমছে আগে খুব দেখতাম কারাতে শিখায় কুংফু শিখায় এগুলো কমছে একটু এখন আর এগুলো এখন তো নগদে শেষ ঠুস চাষ এখন আর মারামারি হাতের কাজ নাই এখন ঠুস চাষ জিন্দিগি তাই জন্যে আর ওই এগুলা বেশি একটা এখন নাই তো একসময় এটাও হইত আবার ডান্সও শিখিয়ে জিজ্ঞেস করলে সব ওকে পিচ্ছি বাচ্চা ভাই আমার বিল্ডিং এর কথা আমি বলতেছি আমার বাসার কথা বলতেছি দূরের কথাটা দেখলাম পিচ্ছি একটু বড় বড় হয়েছে সাইজ তো জিজ্ঞেস করলাম ভাইজান বাচ্চাটা কোরআন শরীফ শেখা শুরু করছে কিনা তো আস্তে করে কাচুমাচু কোন লোক যেই লোক মসজিদে আমার সাথে নামাজ পড়তে আসে বদিন কোনো মানুষের খবর আপনাদেরকে শোনাইতেছেন একজন দিনদারের খবর শোনাচ্ছে ওই দিনদার আমাকে বলে ভাইজান কি কি বলবো পড়বো না চাপ পড়ে যাবে এখন কোরআন শরীফ পড়লে মাথায় চাপ পড়বে ও ক্রিকেট খেলায় তার চাপ পড়ে না এত নাচ আর এত ডান্স এত গান শিখে তার চাপ পড়ে না ইংলিশ মিডিয়ামের গাদি গাদি বই এত গাদা গাদা বই সব তার কান্দে তার মাথায় চাপ নাই আরো রয়ে গেছে শেষ হয় নাই আবার একটা ট্যাব কিনে দিচ্ছেন না বসে বসে ওই যে ডরিমন কি আরে বলেন না আপনারা কথা বলেন না ডরিমন দেখে আর কি একটা ইঁদুর বিলাই দৌড়াদৌড়ি করে যে এ বলো না Tom and Jerry Tom and Jerry তো সারাক্ষণ দেখতে দেখতে দুই দিন পরে দেখি পিচ্ছি সুবহান আল্লাহ এক একটার চশমার পাওয়ার কি আল্লাহ আকবার আমার দাদাও তো ওই চশমা পড়ে নাই এখনকার পিচ্ছি যে চশমা পড়ে কই গেছে রে ভাই তুমি এত ভিটামিন খাও টেলিভিশনে দেখে কোন ভিটামিন খায় আর এক পিচ্ছিরে ঘুষি দিছে দশ হাত দূরে দেয়া পড়ছে ওই দুধুর তো খাওয়ান টেলিভিশন দেখা দেখা তা আপনার পিচ্ছির পাওয়ার অবস্থাকে রোজুর শাক খায় না সবজি খায় না শাক সবজি খায় না বিষয় হচ্ছে না এটা হইল ডরিমনে পাওয়ার খায়া ফেলছে টম আর জেরি পাওয়ার খায়া ফেলছে মাথায় চাপ পড়ে না সব ফ্রেশ আহ যে কোরআন তেলাওয়াত করলে দিল প্রশান্ত হইত আল্লাহর রহমত নাজিল হইত কমবাক মানুষ এখন সে বলে ওই কোরআন পড়লে নাকি মাথায় চাপ পড়া যাবে মাথায় তোমার চাপ পড়ছে শয়তান পায়খানা করে মাথাটায় ভরায় রাখছে ওই যুগের আবু জাহেলরা মানুষকে বাধা দিত এই যুগের বাবা মা আবু জাহেলের ভূমিকা পালন করতেছে নিজেকে জিজ্ঞেস করে নিজেকে জিজ্ঞেস করে উত্তর পেয়ে যাবেন আপনি আবু জাহেলের ভূমিকায় আছেন আমি আবু জাহেলের ভূমিকায় আছি নামাজ পড়তে চলে আসছি সন্তানকে দিন শেখানোর ব্যাপারে কোনো ফিকির নাই আজীব তামাশা আজীব অবস্থা সবার মাথায় একটা অমুক কোন স্কুলে ওই স্কুলে না দেওয়া পর্যন্ত শান্তি নাই বেচারা জামাই আল্লাহ বেচারা কি করবে সারাদিন মেহনত এখন ওই স্কুলের বিল দিতে দিতে যান শেষ স্কুলের বিল দিতে দিতে যান শেষ কি করবে ওই যে পাশে ভাবি ওই স্কুলে যায় তার স্ট্যাটাস থাকে নাকি নর্মাল স্কুলে গেলে পাশের ভাবির কি জবাব আবার এই পাশের ভাবির জবাব দিতে দিতে জামাই বেচারার জবাব শেষ কাহিনী শেষ প্রত্যেকটা ঘরে ঘরে আগুন চলতেছে প্রত্যেকটা ঘরে ঘরে আগুন চলতেছে এই যে মার্কেট করছেন না খবর নিয়ে দেখেন কতজনের মন খারাপ কারণ কি ডিজাইন অসুন্দর দাম কম কিচ্ছু না শুধু কারণ একটাই পাশের ভাবির বা শাড়িটা পনেরো হাজার আমারটা তেরো হাজার কামটা কি হইল শুধু এই অশান্তি আর কিচ্ছু না খবর নিয়ে দেখে পাশের ভাবি পাশের ভাবি বলতে বলতে সংসার সংসারে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে শুরুটা হইল কি সব কিছুর পেছনে মূল হচ্ছে ও মুসলমান আমি আর আপনি কোরআনকে ছেড়ে ওর কোরআনকে ছেড়ে দিছি আল্লাহর রস্তে আল্লাহর রস্তে হাতে পায়ে জুড়ে বলি আজকের এই রাত থেকে নতুন এক প্রতিজ্ঞা নিয়ে যান বাড়িতে যে ইনশাআল্লাহ আমিও বলা হব আমার পরিবারও বলা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উপায় কি কোনো সমস্যা নাই কোন উপায়ে আপনি আপনার সন্তানকে কোরআন পড়াইতে চান বলেন আমাদেরকে আমরা যে কোনো উপায়ে আপনার সেবা দিতে প্রস্তুত যে কোনো উপায়ে আপনি যদি বলেন আপনার বাসায় যেতে হবে আমরা ওখানে যেতে প্রস্তুত আপনি যদি বলেন আপনার সন্তানকে আমাদের মসজিদে পাঠাবেন আমরা মসজিদে খেদমত দিতে প্রস্তুত আপনি যদি বলেন না মসজিদে না পাশে আমাদের মাদ্রাসা আছে আপনি যদি বলেন মাদ্রাসায় পাঠায় আমি আমার সন্তানকে কোরআন পড়াবো ওই খেদমত দিতে আপনার প্রস্তুত আপনি কোনভাবে আপনার সন্তানকে কোরআন পড়াইতে চান আপনি সিদ্ধান্ত নেন যে কোনো সিদ্ধান্তে আমরা আপনার সহযোগী হিসাবে আপনার পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আপনিও প্রস্তুত হন ইনশাআল্লাহ ভাই একটা ঘরও এমন না থাকে যেই ঘরের বাচ্চা কোরআন পড়তে পারে না একটা ঘরও যেন এমন না থাকে আল্লাহর গজব নাজিল হবে ওই ঘরে আল্লাহর গজব নাজিল হবে এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসা মেহমান প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান মেহমানের চরিত্র কি মেহমান আসছে আপনি আরেক রমে ঘুমায় রয়েছেন তোমার আব্বা কোথায় আব্বা ঘুমায় মেহমান বুঝে গেছে আজকে এইখানে চলবে না এই বাড়িতে আর আসবে না আমি আসলাম সারা বেলা দেখা নাই আরেক রমে ঘুমায় এক বেলা মেহমানের সাথে সাক্ষাৎ না করলে মেহমান রাগ হয়ে যায় আর আপনি আল্লাহর কালাম মেহমানের সাথে দিনকে দিন সাক্ষাৎ নাই আপনি কি মনে করতেছেন আপনার ঘরে ওই গিলাফের ভিতরে আলমারির উপরে কোরআন বসে বসে আপনার জন্য দোয়া করতেছে আপনি মনে করছেন বরকতের জন্য রেখে দিচ্ছেন না কোরআন বরকত কোরআন পৈরা বরকত নিতে হয় কোরআন পরে বরকত নিতে হয় কোরআনের উপর আমল করে বরকত নিতে হয় কোরআন গিরা বন্ধ করে কোরআন দিয়ে বরকত হবে না তাহলে সবচেয়ে বরকত থাকতো কোরআনের প্রেসে সারাক্ষণ কোরআন তৈরি হইতেছে অথচ কোরআনের প্রেস বরকত নাই বরকত তো যে তিলাবাদ করে তার কাছে ঘরের মধ্যে গিলাবদ্ধ কোরআন ভাই আল্লাহর রস্তে বলি খামাকা কোরআনের বেজুতি হচ্ছে আজকে এই কথা শুনে গেছে না অনেকে ভয়ে ঘর থেকে কোরআনটি মসজিদে দেওয়া যাবে আল্লাহ ঘরে কোরআন রাখলে বেজুতি হয় থাক মেহমান আমি মসজিদে দিয়ে আসি মেহমান মসজিদে খাওয়াক মনে মনে অনেকে চিন্তা করছে খবর লেয়া দেখে হতভাগা পোড়া কপাল কোরআনকে ঘর থেকে বের করে দেয় কারণ কি যে কোরআনের ইজ্জত আমি দিতে পারতেছি না আহা বউয়ের হক তো আদায় করতে পারো না সন্তানের হক তো আদায় করতে পারো না তো বউ আর সন্তানকেও ঘর থেকে বের করে দাও যে আমি হক আদায় করতে পারি না তোমরা যাও গার এক জায়গায় কপালে এটা আছে আল্লাহ তাহলে হেফাজত করে আমাদেরকে কোরআনের আমল বালা বানায় দেন কোরআনকে মহাব্বত मोहब्बत करने वाला দেন কোরআনের ধারক বাহক আল্লাহ তালা আমাদেরকে বানায়া দেন ও ভাই কোরআনের মহাব্বত আমি করব রবের মহাব্বত আমার জন্য লাজম হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন আমির আস্তে আস্তেও খবর পাইছি এখানেও খবর পাইছি আরও খবর তো দুই দিন থেকে আসতেছে সেটা হচ্ছে যে সবাই খতম করছেন এই খতমগুলো আপনি করার পর এগুলো আল্লাহ তালা ফেরিস্তা দিয়া জমিনের মধ্যে চাপা দিয়া রাখছেন যেগুলো যেন আসমানের দিকে না আসে এগুলা সাতাশ তারিখ খতিব সাহেব যখন দোয়া করবে ওই দোয়ার মাধ্যমে আমার কাছে প্যাকেট করে পাঠাবে আজিব সিস্টেম রে ভাই থেকে আসলো এগুলা যে খতম করার পর আমার বক্সাইতে হয় আরে আপনি আপনার রবকে চিনেন না এই জন্য এই সিস্টেমে আসছেন আমি আপনি ন্যাক আমলের চূড়ান্ত নিয়ত করলেই তো আমল নামায় লেখা হয়ে যায় আর পড়ার পর তো এটা তাড়াতাড়ি লেখা হয়ে যায় পড়ার পর আর বাকি থাকে আমার বক্সানের জন্যে তার মানে কি আপনি যখন পড়ছেন যায় নাই যেটা আপনি পড়লে না যায় এটা আমি বক্সাইয়া পারুন না ওই ক্ষমতা আমার নাই যারা এই জন্য টাকা পয়সা দিতে চান আমাদেরকে আপনার বক্সানিও গেল টাকাও গেল দুইটাই লস খামাকাই টাকা পয়সা দিয়ে আমাদেরকে পয়সা নষ্ট করার কোনো দরকার নাই আপনি যখন পড়ছেন তখন গেছে এটা আপনার আমল নামায় হ্যাঁ এই চিন্তা কখনই আইনেন না যে হুজুর রে দিয়া বক্সাইতে হবে আল্লাহর কালাম পড়ছেন আপনি আমি বক্সা বইটা কি হাস্যকর কথাবার্তা কই পান আপনারা এগুলা আল্লাহর হস্তে এই সমস্ত চিন্তা মাথা রাখবেন না আপনি যখন তিলাবত করছেন ওইটা আল্লাহ তালা আপনার জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ আমল নামায় লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আপনার আমলটাকে কবুল করে নেন আগামী আমলগুলোও যেন আল্লাহ কবুল করেন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ বাকি এই চিন্তা করেন না যে এখনো আটকায় রয়েছে এটা না আটকায় নাই এটা চলে গেছে আল্লাহ তালা সহি বুঝ দান করেন না বুঝার কারণে এ সমস্ত কথাবার্তা এগুলো আবেগী কথা না বুঝার কারণে এটাও একটা দিনই অনুভূতি আছে বলেই করে যে আমি দুর্বল মানুষ নিজের অসহায় মনে করে এটাও একটা ভালো দিক কিন্তু ভালো দিক ঠিক আছে আমি কথা বলতেছি ভুল আমি চিন্তা করতেছি ভুল দিকটা তো ভালো নিজেকে অসহায় মনে করা কিন্তু আমি তো এটা দুনিয়ার সিস্টেম মতো চিন্তা করতেছি দুনিয়ার সিস্টেম কিছু মঞ্জুর করাইতে হইলে ওই মাঝখানে সুপারিশ ধরা লাগে আমি এই ওই মালিকের গোলামি করি না আমি যে মালিকের গোলামি করি ওই মালিক বলে বান্দা তুই আমাকে ডাক দে কখনো আমার মোবাইল বিজি পাবি না আমার কল দে তুই কখনো আমার মোবাইল বিজি পাবি না কখনো আমার মোবাইল সাইলেন্ট থাকে না কখনো আমার মোবাইল আমি ফোন কেটে দেই না তুই খালি ডাক দে তোর কল করতে যতক্ষণ লাগে আমার ধরতে অত সময় লাগে না আমি আরো দ্রুত দৌড়ি সবগুলো কোরআনের কথা সবগুলো হাদিসের কথা আমি খালি শব্দগুলো বুঝার জন্য আপনাদেরকে শব্দগুলো লাগাইছি হাদিসে কি আসছে ইজা আতানি ইয়ামশি আতাই তুহু হারওয়ালা বান্দা যদি আমার দিকে হেঁচে হেঁচে আসে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই বলেন অবস্থা আহা দুনিয়ার চিন্তা আমি করি বলে আমি ওইরকম চিন্তা করি আমি আল্লাহর সাথে অন্যদেরকে না মিলাই আমার মালিক তো ওইরকম ডাক দেওয়ার সাথে সাথে যিনি জবাব দেওয়ার ওয়াদা করছেন আমি আমার মালিককে সরাসরি ডাক দিব ওই কাউকে মাধ্যম ধরা লাগবে না আমি আমার মালিককে সরাসরি ডাক দিব মালিক বলেন কি আমার সরাসরি ডাক দে আমি সরাসরি জবাব দিব নামাজের মধ্যে কিন্তু আপনি আমি এই কথাটা বলি কিন্তু বুঝি না নামাজের সুরায় ফাতে বলতেছি না ইয়া কানা বুধু বলেন মানিটা চিন্তা করছেন কখনো মানে কি আল্লাহ আপনারই আবাদত করি সাহায্য কেবল আপনার কাছেই চাই কিন্তু আপনাদের চিন্তাটা যেমন আপনাদের তো এরকম লাগাইয়া দেন কিনা আল্লাহ জানে কয়দিন পরে ওয়াইয়া কানাস্তাইম বিল খতিব আপনার কাছে সাহায্য চাই তবে আমাকে খতিবের মাধ্যমে বলেন না এরকম কোন আছে নাকি কারো চিন্তা ভাবনা আস্তাক আল আসিম ইমাম চলে যাবে আস্তাক আল আসিম ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইম বিশ্বায়ক আমার পিসাবের মাধ্যমে আমার খাজার মাধ্যমে হ্যাঁ? সাহায্য চাই কি সরাসরি কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলে তুই সরাসরি চা আপনি কামারার মাধ্যম ধরেন এ দুনিয়ার সিস্টেম নাকি এমপিরে ধরতে হয় মন্ত্রী ধরতে হয় না আল্লাহর এই সমস্ত সৈন্য সামন্ত নাই আল্লাহর কোনো মন্ত্রী এমপি নাই আল্লাহ সব একা চালান আল্লাহ আকবার আমি আমার মালিককে সরাসরি ডাকবো ইনশাআল্লাহ তাহলে দোয়া করেন বড় মুবারক একটা রাত আজকে লাইলাতুল কদর যদি নাও হয় তাও এই রাত বরকতওয়ালা আর হওয়ার তো প্রবল সম্ভাবনা হ্যাঁ সম্ভাবনা অনেক আলামত আছে লাইলাতুল কদর সাতাইশে হওয়ার অনেক আলামত আছে একটা তো সহজ আলামত অনেকে বলেন এরকম সুরা কদরের মধ্যে আল্লাহ সুবাহন তালা লাইলাতুল কদরকে উচ্চারণ করছেন তিনবার কয়বার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একবার ওমা আদরাকা মা লাইলাতুল কদর কয়বার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر তো কয়বার রইল তিনবার লাইলাতুল কদর লিখতে মোট অক্ষর আছে নয়টা লাইলা চারটা লাম ইয়া লাম তা লাইলা আল কদর লিখতে অক্ষর পাঁচটা আল আলিফ লাম কফ ডাল র পাঁচটা পাঁচ চার কত নয় তো লাইলাতুল কদর লিখতে নয়টা অক্ষর লাগে সুরা কদরে লাইলাতুল কদর শব্দ আসছে কয়বার তিন নং এইভাবে হিসাব মিলায় আর কি অনেকে এইভাবে হিসাব মিলাই আমরা নিশ্চিত হব না এটা একটা সম্ভাবনা হ্যাঁ আমরা তো ওইটাই হিসাব মিলাবো আল্লাহ নবী বলেছেন সাল্লাহ আলি সাল্লাম যে শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো আমরা হিসাব মিলাবো না হ্যাঁ? এটা এমনি বললাম যারা এটাকে বলে এটা একটা হিসাব আর কি পুরা শেষ দশকের বেজর রাত আজকেও হইতে পারে দুই দিন কালকে পর পরশু রাতও হইতে পারে হইতে পারে লাইলাতুল কদর আলামতগুলো হচ্ছে অন্তর প্রশান্ত থাকবে আকাশটা মেঘলা মেঘলা থাকবে পরদিনের সূর্য একটু তাপ কম থাকবে হ্যাঁ পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে এই এগুলো হচ্ছে আলামত তো আমরা তালাশ করতে থাকি আকাশ একটু হালকা মেঘলা কিনা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিনা প্রয়োজনে কালকে দেখবো সূর্য একটু তাপ কম কিনা সকালবেলা তো দেখলে তো আফসোস করা লাগবে যে চলে গেছে থাক আফসোস পরে না আজকে আমল করে তারপরে দেখেন তাহলে দিল খুশি লাগবে যে আজকে রাতটা কাজে লাগছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকের রাত্রে না ঘুমাইলে কি হবে ভাই উদাহরণটা দিতে আমার খারাপ লাগতেছে আজকে যদি বিশ্বকাপের ফাইনাল হইতো কয়জনে ঘুমাইতেন বলেন আমারে হ্যাঁ লাহাউলা আমি আবার কোনো প্রমোট করতেছি না কেন আল্লাহ আল্লাহ মাফ করো বহু মানুষ আছে আজকে ঘুমাইতো না আপনারা যারা ঘুমাইতেন না তাদের চিল্লা চিল্লিতে আমরা যারা খেলা দেখতাম না আমরাও ঘুমাইতে পারতাম না ঠিক না হ্যাঁ হাল হচ্ছে এরকমই প্রতি আক্রমণে আক্রমণে চিৎকার মনে হচ্ছে গোল দিয়ে দিছে কিরে ভাই কি অবস্থা হঠাৎ করে ঘুম ভাঙ্গা জানলা যে দেখি কে কেউ পরে টরে গেল কিনা যে না আশেপাশে তো সবাই চিল্লাইতেছে আমাদের মতো মগা তো আর নাই যে এই রাতেও ঘুমায় আল্লাহ তালা বানাইছেন এরকম দুনিয়ার সাথে আলাদা মানুষ আহা তো এই সামান্য হারাম জিনিসের জন্য যদি রাতটা আমি নির্ঘুম কাটাইতে পারি তো একটা বরকতওয়ালা রাত আল্লাহকে পাওয়ার জন্য কি নির্ঘুম কাটানো যাবে না ইনশাল্লাহ তো নির্ঘুম কাটানোর জন্য আমার সময় কাটাইতে তো একটু কিছু লাগবে না তো ঘুমা এসে পড়বে তো একটা কাজ করি বাসায় যাইয়া টেলিভিশন ছাড়া বসি যে টেলিভিশনটা দেখলে আর ঘুম আসবে না হ্যাঁ হ্যাঁ কি নিয়ত করছেন তো ইনশাল্লাহ আস্তাক আস্তাকফুল্লাহ হলে বরং এখন থেকে নিয়ত করে যান যে একদম ঈদের পর্যন্ত আর টেলিভিশনের সামনেও যাবো না নিয়ত করেন ইনশাল্লাহ হ্যাঁ যাবো না ঠিক আবার মনে মনে চিন্তা করতেছে ঠিক আছে যাবো না ঠিক ঈদের দিন কাজা আদায় করো ওই রকম আপনাদেরকে নিয়ে হাসতেছি আমার বড় হাসি পায় আপনাদের কাজ কারবার দেখলে মাফ করে দিয়ে না আমার আমি আপনাদের ভাই আপনাদের সন্তান এইভাবে মজা করে করে বলতেছি জিনিসগুলো যেন মানে কঠিন করে দিলে মন খারাপ করে অনেকে চলে যায় মন যেন খারাপ না হয় আমি তো আপনাদের ভাই আপনাদের পাশে আছি আমি তো বলবো না কে বলবে বলেন আপনাদের সাথে বড় হয়েছি আপনাদের মহল্লায় থাকি কারো সন্তান কারো ভাই কারো চাচা কারো বাবা হ্যাঁ আপনাদেরই তো মানুষ আমি ওই জন্যে দিল থেকেই কথাগুলো বলতেছি ভাই আমাকে ভুল বুঝেন না আল্লাহর বস্তে আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই যে আজকে না ঘুমানোর নিয়ত করি ইনশাআল্লাহ পুরা রাত মালিকের গোলামি করবো ইনশাআল্লাহ নামাজ পড়বো তিলাবত করবো তসবি পড়বো সাহরি খাইয়ে মসজিদে আসবো ফজর পড়বো ইনশাআল্লাহ জামাতে এরপর বাসায় গিয়া ঘুম দিব ইনশাআল্লাহ যদি ঘুমাইতে হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন অনেকেই দোয়া চেয়েছেন আমরা সবার জন্য দোয়া করব আমিও দোয়া চাই আপনাদের খাস দোয়ার মহতাজ এবং এই বিশ্বাস আমি লালন করি যে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তালা এই অবস্থায় খেদমত নিতেছেন যাই নিতেছেন সব আপনাদের দোয়ার বরকত মুরব্বীরা যায় নামাজে আগে বাড়াইয়া দিছেন ওই মুরব্বীরা নাই তাদের জন্য আমি খুব দোয়া করি একরকম ঠেলে আগাইয়া দিছেন একরকম জোর করে বসাইয়া দিয়েছেন এই মেম্বরে আল্লাহ তালা আপনাদের ওই দোয়ার বরকতে খিদমত দিতেছেন তো আমিও আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই দুরস্বরী পড়ি ইস্তেকফার পড়ি আস্তাউফিরুল্লাহ আল আজিম ও আতুবু ইলাই আস্তাউফিরুল্লাহ আল আজিম ও আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাউফিরুল্লাহ আল আজিম ওয়া আতুবু